করে ইসলামের চির দুশ্মন ইয়াহুদি নাসারা আনন্দ চিত্তে হতবাক নেত্রে অবলোকন করতে থাকে সে জাতির করুণ দৃশ্য যারা পূর্ণ ক্ষমতা সম্পন্ন দিগ্বিজয়ী বীর রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও নিজেরাই নিজেদের ধ্বংসপাত তৈরি করে নিজেরাই নিজেদের ধর্মবিরোধী মন্ত্র তৈরি করে তাকে আবার গ্রহণযোগ্যতার লক্ষ্যে ধর্মীয় কথা বলে বিক্রি করে এ সকল সাজানো কিছু কথাই মুসলমানদের মান মর্যাদা ইজ্জত সম্মান ও প্রভাব প্রতিপত্তি সর্বোচ্চ আসন থেকে ছিন্ন করে নিক্ষিপ্ত করে অপমান অপদস্থতা ও গোলামির অতল গহরে সুযোগ করে দেয় স্বার্থান্বেষী লোভী আরাপিয়াসী নির্বোধ অলস মুসলমানদের জন্য তারা আত্মরক্ষার ঢাল হিসেবে ব্যবহার করে মন্ত্রতুল্য বাক্যগুলোকে সে সকল বাক্যের মাঝে অন্যতম হল আনা মিনাল জেহাদিল আসগোয়ারি ইলাল জেহাদিল আকবর কলু অমাল জিহাদুল আকবর কলা জিহাদুল কলব আমরা ছোট জিহাদ থেকে প্রত্যাবর্তন করে বড় জিহাদের প্রতি ধাবিত হয়েছি সাহাবায়করাম জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বড় জিহাদ কোনটি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করেন অন্তরে জিহাদ এ বাক্য থেকে এ কথাই সুস্পষ্ট যে যুদ্ধের ময়দানে ইসলামের দুশ্মন কাফির মুষ্টিকদের মোকাবেলা করে আল্লাহ তালার জমিনে দিন প্রতিষ্ঠা করা ছোট জিহাদ জানমাল উৎসর্গ করে যুদ্ধের ময়দানে গরদান কাটিয়ে রক্ত প্রবাহিত করে জীবন বিসর্জন দেওয়া ছোট কাজ ছোট জিহাদ ছোট শহীদ এই অসঙ্গত চিন্তা চেতনা ও ভিত্তিহীন বক্তব্যই মুসলমানদেরকে তাদের ইতিহাস ঐতিহ্য কৃষ্টি কালচার ও সাহসী কর্মপন্থা থেকে বিরত রেখেছে তাই এ ব্যাপারে মুসলমানদের স্বচ্ছ ধারণা ও সুস্পষ্ট জ্ঞান থাকা অপরিহার্য আলোচনাটিতে শুধু উল্লেখিত একটি বাক্যের জবাব তুলে ধরছি এরূপ আরও বহু বাক্য আসতে পারে আল্লাহ তালা আমাদের হেফাজত করুন আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই তার রচিত প্রসিদ্ধ গ্রন্থ মাজিয়াতে কারীরের একশত সাতাশ পৃষ্ঠার রা অক্ষরের অধীনে উল্লেখিত বাক্য রজানা মিনাল জিহাদিল আসগরি ইলাল জিহাদিল আকবার উল্লেখ করে আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইয়ের বরাত দিয়ে বলেন বর্তমানে উল্লেখিত বাক্যটি মানুষের মুখে মুখে হাদিস হিসেবে প্রসিদ্ধ হয়েছে অথচ এটা কোনো হাদিস নয় এটা ইব্রাহিম ইবনে আবলা নামক ব্যক্তির একটি উক্তি মাত্র মিশকাত শরীফের প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ তানজিমুল আস্তাদ এর প্রথম খণ্ডের উনসত্তর পৃষ্ঠার তা আলিকুস সাউরি ও তাফসিরে বাইশবির উদ্ধৃতি দিয়ে উল্লেখ করা হয় যে আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই বলেন রজাআনা মিনাল জিহাদিল আসওয়ারি ইলাল জিহাদিল আকবর এই হাদিসের কোনো ভিত্তি নেই ইমামুল মাগাজি আল্লামা ইবনে নেহাস রহমতুল্লাহ আলাই তার প্রসিদ্ধ জিহাদ গ্রন্থ মাসারিউল আশওয়াক ইলা মাসারিউল উশাক এর ভূমিকায় উল্লেখ করেন ইসলামের চির দুশ্মন কাফির মুষ্টিকটা যখন দেখল যে মুসলমান তাদের আত্মরক্ষার জন্য এবং আল্লাহ তালার ভূখণ্ডে তার দিন প্রতিষ্ঠার জন্য জিহাদকে মূল হাতিয়ার হিসেবে অবলম্বন করছে যতদিন পর্যন্ত দুনিয়ার বুকে জিহাদ প্রতিষ্ঠিত থাকবে ততদিন ইসলাম ও মুসলমানের দুশ্মন কোথাও হাঁটু গেড়ে বসার সুযোগ পাবে না কেননা জিহাদের বরকতে ও আল্লাহ তালার সাহায্যে মুসলমান মাত্র অর্ধশত বছরেরও কম সময়ে অর্ধ দুনিয়া বিজয় করে নিয়েছে ইতিহাসের পৃষ্ঠা থেকে শিক্ষা নিয়ে ইসলামের দুশ্মনরা কয়েক বছর গবেষণা করে এ সিদ্ধান্তে উপনীত হলো যে জিহাদের মিশনকে ভেঙে দিতে পারলে বা কোনোভাবে তা কমজোর করতে পারলেই তারা সফলতায় পৌঁছে যাবে এত অসাধ্য সাধনে মরিয়া হয়ে উঠল তারা সর্বশক্তি দিয়ে নিজেদের মিশনে সফলতা লাভ করতে চাইল সকল প্রচেষ্টায় ব্যর্থ হয়ে এক নতুন সূক্ষ্ম ষড়যন্ত্রের জাল বিস্তার করল মুসলমানদের মাঝে প্রবেশ করে জিহাদকে আসগর ও আকবর রূপে বিভক্ত করে দিল নফসের সাথে জিহাদকে বড় জিহাদ ও দুশ্মনের মোকাবিলা যুদ্ধ করাকে ছোট জিহাদ হিসেবে সাব্যস্ত করল ইসলামের দুশ্মন তাদের এই মিশনে পরিপূর্ণ সফলতা লাভের জন্য এ বাক্যটিকে হাদিস বলে চালিয়ে দিল এবং তার নিজবোধ জনাবে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের দিকে করে দিল কারণ তারা জানে মুসলমানদের নিকট অতি সহজে একটি বিষয় গ্রহণযোগ্যতা লাভের জন্য রাসুল সাল্লাহ আলাইসাল্লামের দিকে নিজবোধ করাই সর্বাধিক সহজ কাজ রজা আনা মিনাল জিহাদিল আসকর ইলাল জিহাদিল আকবরকে হাদিস হিসেবে দাঁড় করালো অথচ এ বাক্যটি রাসুল সাল্লাহ আলাইসাল্লামের প্রতি নিজবোধ করা সম্পূর্ণ মিথ্যা ইব্রাহিম ইবনে আবলা রহমতুল্লাহ আলাইয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে যদিও তিনি একজন গ্রহণযোগ্য রাবি তথাপি আল্লামা কুতনি রহমতুল্লাহ আলাই বলেন ইব্রাহিম ইবনে এর প্রতি নিজবোধ করারও কোনো সুস্পষ্ট প্রমাণ উল্লেখ নেই ভিত্তিহীন এ হাদিসের প্রভাব সাধারণ মুসলমানদের ওপর এমনভাবে প্রভাব পড়েছে যে তারা নবস ও শয়তানের সাথে মোকাবেলাকে বড় জিহাদ হিসেবে ধরেছে এবং কাফেরদের সাথে কৃত ছোট জিহাদকে পরিত্যাগ করে পাশ অবলম্বন করে নিয়েছে জিকির ফিকিরের সাথে তাজবি হাতে নিয়ে ইবাদাতে এমন মশগুল হয়েছে যে দুনিয়া কাফেরদের জন্য খালি করে দিয়েছে আর এ সুযোগে সমস্ত কুফুরি শক্তি দুনিয়ার মসনদগুলোকে দখল করে নিয়েছে মুসলমান আবদ্ধ হয়েছে গোলামির জিঞ্জিরে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই কর্তৃক রচিত প্রসিদ্ধ ফতুয়া কিতাব ফতুয়া আজিজির একশত দুই পৃষ্ঠার এক প্রশ্নের জবাবে বলেন এ বাক্যটি সুফিয়াদের কিতাবসমূহে ব্যাপকভাবে পাওয়া যায় তাদের নিকটই এ বাক্যটি হাদিসে নববী কিছু সংখ্যক মহাদ্দেশও কোনো কোনো কিতাবে এ বাক্যটি উল্লেখ করেছে আমার এখন পুরোপুরি স্মরণ নেই কোন কিতাবে আমি তা দেখেছি যা হোক যদি বাক্যটিকে তার আসল অর্থে ধরা হয় তবে তার উদ্দেশ্য এই হয় না যে জিহাদে আকবরের অর্থ যুদ্ধের ময়দানে কাফিরদের সাথে মোকাবেলাকে সম্পূর্ণরূপে পরিহার করে বসে যাবে বরং নবস শয়তানের বিরুদ্ধে অধিক মুজাহাদা করবে এটাই সুফিয়ায় কিরামগণের সুস্পষ্ট অভিমত আল্লামা ফজল মোহাম্মদ সাহেব মোহাদ্দিস বিন নুরি টাউন করাচি দামাত বারাকাতহুম বলেন শাহ সাহেব রহমতুল্লাহ আল্লাহের বক্তব্য একথা সুস্পষ্ট যে বাক্যটি সুফিয়াদের হতে পারে এটা কোনো হাদিস নয় খতিবে বাগদাদি ও কিছু সংখ্যক উলামা একরাম পূর্বোক্ত বাক্যের ন্যায় ভিন্ন হাদিস বর্ণনা করেন যার অর্থ হলো হজরত জাবের রাদেল্লাহ তাল্লাহু বর্ণনা করেন রাসুসল্লাহু আলাইসাল্লাম কোনো যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করে সাহাবা একরামকে লক্ষ্য করে বললেন সুসংবাদ তোমাদের জন্য সুসংবাদ তোমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের প্রতি প্রত্যাবর্তন করছো সাহেব একরাম জিজ্ঞাসা করলেন বড় জিহাদ কোনটি উত্তরে রাসুল সাল্লাহ সাল্লাম ইশাদ করেন খায়সাতের বিরুদ্ধে জিহাদ করাই হলো বড় জিহাদ এই হাদিস বর্ণনাকারীদের ক্ষেত্রে বিজ্ঞ মুহাদ্দিসিন ক্রামে যথেষ্ট আপত্তি রয়েছে এই হাদিসের একজন বর্ণনাকারী হলফ ইবনে মোহাম্মদ খিয়ামের সম্পর্কে যার সম্পর্কে আসমায়ে রিজালের বিশেষজ্ঞ আল্লামা হাকিম রহমতুল্লাহ বর্ণনা করেন যে এই ব্যক্তির বর্ণাকৃত হাদিস গ্রহণযোগ্য নয় অপর একজন আসমায় রিজালের বিজ্ঞ আল্লামা আবু ইয়ালি নিজেরই সন্দেহ সৃষ্টি হতো কখনো কখনো এমনও হাদিস বর্ণনা করতেন যা অন্য কারো কাছেই তার কোনো সন্ধান ছিল না অপর বিজ্ঞ আলেম আল্লামা আবু যারা রহমতুল্লাহ আলাই বর্ণনাকারীর হাদিস থেকে সবাইকে বিরত থাকার জন্য প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন উল্লেখিত হাদিসের অপর এক বর্ণনাকারী ইয়াহিয়া ইবনে আলাহ যার সম্পর্কে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বলেন এ লোকটি বড় মিথ্যাবাদী সে হাদিসের মন গড়াভাবে বর্ণনা করত আল্লামা ইবনে আদি রহমতুল্লাহ বর্ণনা করেন এ ব্যক্তি সমস্ত হাদিস মন করা শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন কতিপয় মানুষ যারা বর্ণনা করে যে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তাবুক যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করে বর্ণনা করেন রজাহানা মিনাল জিহাদিল আসকরি ইলাল জিহাদিল আকবর অর্থ আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের প্রতি প্রত্যাবর্তন করেছি এ হাদিসের কোনো ভিত্তি নেই নফস ও শয়তানের বিরুদ্ধে জিহাদ এবং কুহুরি শক্তির বিরুদ্ধে জিহাদ সম্পর্কে তিনমিজি শরীফের এক হাদিস ব্যাখ্যা করতে গিয়ে উপমহাদেশে প্রখ্যাত আলেম দেওবন্দের সারে তাস আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লা আলাই বলেন যা তার প্রসিদ্ধ কিতাব কাউবুদ দুরালের প্রথম খণ্ড চারশত পঁচিশ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে তা হলো এই একথা কোনো গোপন বিষয় নয় যে নফসের সাথে জিহাদ ও কুফুরের বিরুদ্ধে জিহাদ এ দুইয়ের মাঝে পরস্পর এক গভীর সম্পর্ক রয়েছে কেননা কুফুরির বিরুদ্ধে লড়াইয়ের মাঝে নফসের সাথে মুজাহাদা হয়েই থাকে নবসের সাথে কঠিন মুজাহাদা ব্যতীত কুফুরির সাথে লড়াইয়ের কল্পনাই করা যায় না আর নফসের সাথে মুজাহাদা হলো যার নফস পরিপূর্ণ হয়ে যাবে মুজাহাদার জন্য সে কাফিরদের সাথে লড়াই ব্যতীত সময় অতিবাহিত করতে পারে না সর্বদা তার সংঘাত চলতে থাকে কুফুরি শক্তির সাথে চাই তা জবান দ্বারা হোক বা তলোয়ার দ্বারা উপরোক্ত আলোচনা থেকে নিশ্চয়ই ওইসব লোকের ভ্রান্তি সুস্পষ্ট হয়ে গেছে যারা জিহাদ মাল কুফার ও কিতাল ফিসাবিল্লা এর গুরুত্বটাকে খাটো করার জন্য জিহাদে আকবর ও জিহাদে আসগরের দর্শন ব্যবহার করেন তাদের বক্তব্য হলো নফসের বিরুদ্ধে জিহাদ বড় জিহাদ এবং কিতাল ফিসাবিল্লা হলো ছোট জিহাদ এই ভুল ধারণার ভ্রান্তি প্রমাণের জন্য নিজের পক্ষ থেকে কিছু বলার পরিবর্তে হাকিমুল উম্মদ হজরত মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ এর একটি সংক্ষিপ্ত আলোচনা উদ্ধৃতি করে দিচ্ছি হজরত বলেন আজকাল সাধারণভাবে মানুষের ধারণা এই যে কাফিরদের সাথে লড়াই করা জিহাদে আসগর এবং নবসের মুজাহাদা জিহাদে আকবর যেন তারা নিবৃতে নফসের মুজাহাদায় নিমগ্ন হওয়া থেকে কাফিরদের সাথে লড়াই করাকে সকল ক্ষেত্রে নিম্নমানের মনে করে এই ধারণা ঠিক নয় বরং বাস্তব কথা হলো কাফেরদের সাথে লড়াই করা ইকলাস শূন্য হলে বাস্তবিক পক্ষেই তা নফসের মোজাদা থেকে নিম্নস্তরের কাজ এ ধরনের লড়াইকে জিহাদে আসগর এবং এবং বিপরীতে নফসের মুজাহাদাকে জিহাদে আকবর বলা হয়েছে কিন্তু কাফেরদের সাথে লড়াই যদি ইকলাসপূর্ণ হয় তবে এ লড়াইকে জিহাদে আসগর বলা গাইরে মোহাক্কিক সুফিদের বাড়াবাড়ি বরং এই লড়াই অবশ্যই জিহাদে আকবর তা নিবৃতে নফসের মুজাহাদা নিমগ্ন হওয়া থেকে উত্তম কেননা যে লড়াই ইকলাসপূর্ণ হবে তাতে নফসের মুজাহাদাও বিদ্যমান থাকবে সুতরাং এতে উভয় জিহাদের ফজিলত একত্রে হচ্ছে অতএব বিজ্ঞ ফুকায়করামগণের অভিমত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে রজানা মিনাল জিহাদিল আসগোয়ারি ইলাল জিহাদিল আকবর এটি একটি ভিত্তিহীন বানোয়ার জাল হাদিস আল্লাহ সুবাহনতালা আমাদেরকে এ সকল ভিত্তিহীন কথা থেকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম হৃদয়ানে সুর সত্য বলে পাই যে খুঁজে আল্লাহ প্রেমের নো সত্য কথা হৃদয়ানে বিন কাসেমের সুর সত্য বলে পাই যে খুঁজে আল্লাহ প্রেমের নো মিথ্যেকে নয় সত্যকে আজ বাসলে ভালো হয় সত্য কথা বলতে গিয়ে কেউ করো না ভয় সত্যের মাঝে মুক্তি আছে নেই কোনো সংশয় সত্য কথা বলতে গিয়ে কেউ করো না ভয় সত্যের মাঝে মুক্তি আছে নেই কোনো সংশয়